الميعاد ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم, ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب হে নবী যে ব্যক্তিকে আজাদ দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাকে কে রক্ষা করতে পারে যে আগুনের মধ্যে পড়ে আছে তাকে তুমি রক্ষা করতে পারো তবে যারা তাদের রবকে ভয় করে চলছে তাদের জন্য রয়েছে বহুতল সূর্য বৃহৎ প্রাসাদ যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তোমরা কি দেখো না আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেছেন তারপর তাকে পৃথিবীর ওপর স্রোত ঝর্ণাধারা ও নদীর আকারে প্রবাহিত করেছেন তারপর সেই পানি দ্বারা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 متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون এ কোরআনের মধ্যে আমি মানুষের জন্য নানা রকমের উপমা পেশ করেছি যাতে তারা সাবধান হয়ে যায় আরবি ভাষার কোরআন যাতে কোনো বক্রতা নেই যাতে তারা মন্দ পরিণাম থেকে রক্ষা পায় আল্লাহ একটি উপমা পেশ করছেন একজন কৃতদাসের যে কতিপয় রুড় চৈত্র প্রভুর মালিকানাভুক্ত যারা সবাই তাকে নিজের দিকে টানে এবং আরেক ব্যক্তির যে পুরোপুরি একই প্রভুর কৃতদাস এদের দুজন অবস্থা সমান হতে পারে সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু অধিকাংশ মানুষ অজ্ঞতার মধ্যে ডুবে আছে হে মোহাম্মদ তোমাকেও মরতে হবে এবং এসব লোককেও মরতে হবে অবশেষে তোমরা সবাই কেয়ামতের দিন তোমাদের রবের সামনে নিজ নিজ বক্তব্য পেশ করবে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 তারা কি তার ক্ষতির হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে কিংবা আল্লাহ যদি আমাকে রহমত দান করতে চান তাহলে এরা কি তার রহমত ঠেকিয়ে রাখতে পারবে তাদের বলে দাও আমার জন্য আল্লাহ যথেষ্ট ভরসাকারীরা তারই উপর ভরসা করে তাদেরকে পরিষ্কার করে বলে দাও হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের কাজ করতে থাকো আমি আমার কাজ করে যাব অচিরেই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকার আজাব আসে এবং কে চিরস্থায়ী আজাবে নিক্ষিপ্ত হয় হে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি সব মানুষের জন্য এই সত্যবিধান সহ কিতাব নাজিল করেছি সুতরাং যে সোজা পথ অনুসরণ করবে সে নিজের জন্যই করবে আর যে পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতার প্রতিফলও তাকেই ভোগ করতে হবে তার জন্য তুমি দায়ী হবে না الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون মৃত্যুর সময় আল্লাহ রূহ সমূহ কবজ করেন আর যে এখনো মরেনি নিদ্রা অবস্থায় তার রূহ কবজ করেন অতপর যার মৃত্যুর ফায়সলা কার্যকারী হয় তাকে রেখে দেন এবং অন্যদের রূহ একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য এর মধ্যে বড় নিদর্শন রয়েছে أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون এসব লোক কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী বানিয়ে রেখেছে তাদেরকে বলো তাদের ক্ষমতা ও এখতিয়ারে যদি কিছু না থাকে এবং তারা কিছু না বুঝে এমত অবস্থায় কি সুপারিশ করবে বলো সুপারিশ সম্পূর্ণরূপে আল্লাহর এখতিয়ারাধীন আসমান ও জমিনের বাদশাহীর মালিক তিনি তোমাদেরকে তারই দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيما كانوا فيه يختلفون যখন শুধু আল্লাহর কথা বলা হয় তখন যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মন কষ্ট অনুভব করে আর যখন তাকে বাদ দিয়ে অন্যদের কথা বলা হয় তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে বলো হে আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকর্তা দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জ্ঞানের অধিকারী তোমার বান্দারা যেসব বিষয়ে মতানৈক্য পোষণ করে আসছে তুমি সে বিষয়ে ফায়সালা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 القيامة قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون হে নবী এদের বলে দাও হে মূর্খরা তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করতে বলো আমাকে তোমার উচিত তাদের কথা স্পষ্ট বলে দেয়া কারণ তোমার কাছে এবং ইতিপূর্বেকার সমস্ত নবীর কাছে এ ওহি পাঠানো হয়েছে যে যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার আমল ব্যর্থ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অতএব হে নবী তুমি শুধু আল্লাহরই বন্দেগী করো এবং তাঁর কৃতজ্ঞ বান্দা হয়ে যাও আল্লাহকে যে মর্যাদা ও মূল্য দেয়া দরকার এসব লোক তা দেয়নি তার অসীম ক্ষমতার অবস্থায় যে কেয়ামতের দিন গোটা পৃথিবী তার মুঠির মধ্যে থাকবে আর আসমান তার ডান হাতে পেঁচানো থাকবে এসব লোক যে শির করেছে তিনি তা থেকে পবিত্র ও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 তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা অত্যন্ত ভালো ছেলে চিরকালের জন্য এখানে প্রবেশ করো আর তারা বলবে সেই মহান আল্লাহর শুক্রিয়া যিনি আমাদের সাথে কৃত তার প্রতিশ্রুতিকে সত্যি পরিণত করলেন এবং আমাদেরকে জমিনের উত্তরাধিকারী করে দিয়েছেন এখন জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা আমরা স্থান গ্রহণ করতে পারি সৎকর্মশীলদের জন্য এটা সর্বোত্তম প্রতিদান তুমি আরো দেখতে পাবে যে ফেরেস্তারা আরসের চারদিক বৃত্ত বানিয়ে তাদের রবের প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে মানুষের মধ্যে ইনসাফের সাথে ফায়সালা করে দেয়া হবে এবং ঘোষণা দেয়া হবে সারা বিশ্বজাহানের রবের জন্যই সমস্ত প্রশংসা